বাংলা মানবতা সমাধান মুহাম্মদ আল আমিন আহম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আগের প্রোগ্রামগুলো দেখেছেন আপনারা খেয়াল করেছেন আমরা আলোচনা করছিলাম যে মসজিদকে কেন্দ্র করে কিভাবে আমরা শিক্ষার দিতে পারি বা শিক্ষার বিস্তৃতি করতে পারি আমাদের আজকের বিষয় হবে মসজিদগুলোতে প্রত্যেক সপ্তাহে জুম্মার খুতবা দেওয়া হয় এই খুতবা শিক্ষণীয় এবং এখান থেকে শেখার অনেক কিছু আছে কিন্তু আমরা আসলে ব্যাপারে অনেকে সচেতন নই আমাদের সাথে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞবৃন্দ আছেন তাদের কাছে আমরা শুনব যে এই খুতবা থেকে আমরা কিভাবে শিক্ষা নিতে পারি এবং এই খুদ্বাকে কিভাবে শিক্ষণীয় করতে পারি এই আলোচনায় আমি আপনাদের সাথে আছি ডক্টর আবুল কালাম আজাদ এবং আমার সাথে আছেন আমার ডান পাশে আছেন বিশিষ্ট আলেম শেখ মোহাম্মদ শহীদুল্লাহ খান আপনাদের সামনে এখন যারা বসে আছেন তারা শিক্ষার সাথে জড়িত আছেন এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার অভিজ্ঞতা তাদের আছে আমরা যে বিষয়টা আসব যে রসুল্লাহ সাল্লাম কিন্তু নিজেই জুম্মার খুতবা দিতেন ওনার জীবিতকালে এবং তার ইন্তেকালের পর তার খলিফারা খুতবা দিতেন এই খুতবায় শিক্ষণীয় কি কি দিক ছিল আমি প্রথমে জানতে চাইব ডক্টর মুসলের কাছে এ ব্যাপারে কিছু আলোকিত করার জন্য রসুল্লাহ খুতবাটা শিক্ষণীয় কি ছিল সেখানে খুতবা শব্দটার অর্থই হলো সম্বোধন করা সম্বোধন খুতবা এখান থেকে মুখাতব যাকে সম্বোধন করা হয় সে হলো মুখাতব মনে রাখতে আমি বক্তব্য দিচ্ছি তিনি হলেন খাতিব খাতিব মুখাতব এবং খুতবা বক্তব্য বক্তা এবং শ্রোতা আমি যখন খোদমা দেব তখন আমার তিনটা জিনিস মাথায় রাখতে হবে আমি কেন দিচ্ছি কি কারণ দিচ্ছি মানুষকে কি শোনাচ্ছি এবং তার লক্ষ্য কী নবী সাল্লাহ আলিয়াল্লাম আফসাহুল খোতাবা তিনি ছিলেন খাতিবদের মানে সর্বশ্রেষ্ঠ খাতিব অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিতেন যা জামে এবং মানে খতবা দিতেন যুগোপযোগী প্রয়োজন অনুপাতে তিনি খতবা দিতেন সেটা হলো সালাতের বিবরণ একদিন দিলেন তাহলে আপনি দুটো মৌলিক বৈশিষ্ট্য বললেন যে রাসুল্লাহ সাল্লামের খুতবা ছিল সংক্ষিপ্ত এবং সেটা ছিল যুগ উপযোগী যুগ সময় উপযোগী ওকে তারপরে টাইম বেফিটিং যেটাকে বলা হয় খোদবা আচ্ছা। দিতেন তিনি যেমন যুদ্ধের জন্য তার মালের প্রয়োজন আচ্ছা। খুতবার মধ্যে বলে দিবেন আমাদের অমুক জায়গায় যেতে হবে তোমরা কে কে আছো দান করো খুতবার ভিতরে হ্যাঁ খুতবার ভিতরেই তিনি যখন দেখলেন যে কোথাও কোনো ত্রুটি হচ্ছে তিনি খুতবার মধ্যে নাম ধরে বলতেন না আমি শুনতে পাচ্ছি অমুক সোহেল বখারির হাদিস সেটা আমি শুনতে পাচ্ছি যে এপনি লুৎফিয়া নামে একজন লোক জাকাত আদায় করতে যেয়ে কিছু হাদিয়াও নিয়ে এসেছিলেন তিনি বললেন এইটুকু আমার হাদিয়া এইটুকু জাকাত তিনি শুনতে পেয়ে নাম ধরে বললেন না খোদ্ আমি শুনতে পাচ্ছি কেউ কেউ জাকাত অর্থাৎ বায়তুল মাল রাষ্ট্রীয় খাজনা কালেকশন করতে গিয়ে কিছু কিছু হাদিয়া নিয়ে এসেছে হাল্লা জালাসাফি বাইতাবি সে তার বাপের ঘরে বসে থাকতো দেখি তাকে কি হাদিয়া দেয় নাম না নিয়ে বললেন এমনকি অমর রাজ তালন দিচ্ছেন এমন সময় ওসমান রাজ একদিন দেরিতে এসেছেন বললেন যে ওসমান আপনি দেরিতে কেন হাই একদিকে হাইলাইট করছেন তাকে কেন তার পরবর্তী খলিফা তিনি হাইলাইট করছেন একদিকে আর একদিকে তার ত্রুটিটা খুব সাবধানে তুলে ধরছেন যে আমি তো বাহিরে গিয়েছিলাম জমার দিন আপনি বাহিরে তারপরে বাসায় যে অজু করলাম অজু আপনি বাকি রেখেছিলেন জমার দিনে খুদবার মধ্যেই তিনি বলে দিচ্ছেন একজন সাহাবি ঢুকছে মসজিদের ভেতরে আল্লাহ নবী বললেন দুই রাকাত পড়েছ তুমি যে বসে পড়লে যে না তিনি বললেন ওঠো দুই রেখাত পরে দুই কাজ সালাদ তাহিয়াতুল মসজিদ আদায় করে তারপরে তুমি বসো আচ্ছা ডক্টর আচ্ছা, মুসলে আপনি যে বিষয়গুলো আনলেন খুবই চমৎকার লাগলো যে খুদ্বাগুলো ছিল আসলে আমাদের সমসাময়িক জীবনের বিভিন্ন সমস্যা তার সমাধান ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আল্লাহ নবী খুদ্া নিয়ে আসতেন এবং তার খলিফারাও নিয়ে আসতেন ডক্টর আবুল কালাম ভাই আমি এর সাথে একটু যুক্ত করি ডক্টর মুসলে ভাই যে বললেন যে খুদ্া তার মানে স্বাভাবিকভাবে আমরা বাংলা ভাষাভাষী লোকজন খুদ্া শব্দটা শুনলেই বুঝি জুমার দিনে জুমার হ্যাঁ গদ আমি ওইদিকে যাচ্ছি না জুমার দিনে জুমার দুই রাকাত সালাতের আগে যে খুদ্া দেয়া হয় দুইটি খুদ্া এটাকে খুদ্া বলি কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তার রাষ্ট্রীয় ফরমান তার যে কোনো যুদ্ধ ঘোষণা যে কোনো বিষয় আসয় সাহাবা জানানোর জন্যে মূলত রসুল সাল্লাম কেবল জুমার নামাজের আগেই দুইটি খুদ্া দেওয়ার জন্য মিম্বরে উঠেছেন ব্যাপারটা এমন নয় বরং আরো অন্যান্য খুদ্বাও দিয়েছেন দুই একটা খুদ্া উল্লেখ করবো এটাকে মনে হয় হ্যাঁ। যে আরেকটু আমরা ই করতে পারি উদাহরণস্বরূপ বলতে পারি আমরা বিভিন্ন দেশে যেটা দেখি অনেক সময় অবস্থা অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী প্রেসিডেন্টের ভাষণ জাতিকে উদ্দেশ্য করে বা প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে উদ্দেশ্য করে মূলত আল্লাহ রাসুল সাল্লাহ ছিল এটাই একটা প্রেসিডেন্টের ভাষণ ছিল সাপ্তাহিক ভাষণ তিনি সেই জুমার দিনে উপস্থিত পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী কি প্রয়োজন কি করতে হবে না করতে হবে এই যে ভাষণ এটাই ছিল আল্লাহ আচ্ছা, আমি আসবো আপনার কাছে আমি শহীদুল্লাহ খান মাদানী সাহেবের কাছে একটা প্রশ্ন করব যেটা আমাদের অনেক পেশাজীবী শিক্ষিত ভাইরা বলে থাকেন যে জুমার খুতবা দেখা যায় অনেক সময় অতিরিক্ত ভাবে লম্বা হয়ে যায় একজন খতিব হিসেবে আপনি এ ব্যাপারে কি বলবেন আসলে এই বিষয়ে দুটো দিকেই লক্ষ্য করতে হয় যারা কর্মজীবী ব্যস্ত মানুষ তারা মনে করেন যে জুমার খুদ্া এত লম্বা হলে এত সময় আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না এই দৃষ্টিকোণ থেকে তারা একটা মনে করেন আর এখানে আরেকটা বিষয় আমি মনে করি যে জুমার খুদ্বাটা আল্লাহ রসুল সাল্লামের ছিল সাপ্তাহিক একটা দিক নির্দেশনা একটা গাইড দেওয়া কিন্তু আমাদের খুদ্বাগুলি এখন এমন হয়ে গেছে যে সেই খুদ্বাগুলি খতিব সাহেবেই হয়তো শুধু বুঝেন বা অনেক খতিব সাহেব তিনি অনেকেও বুঝেন না বই দেখে পাঠ করতেছেন আরবি শ্রোতারা কিছুই বুঝতেছেন না আচ্ছা। কিন্তু সত্যি যদি আল্লাহ রাসুল সাল্লামের মতো খুদ্বাটা আমাদের হতো যে যাদেরকে কেন্দ্র করে খুদ্া দিচ্ছি এরা যেন বুঝে তাহলে মনে হয় যে এই মুসল্লিরা এই ধরনের বিরক্ত হবেন না কারণ তারা একটা গাইড পাচ্ছেন নির্দেশনা পাচ্ছেন সেজন্য তারা অবশ্যই ধৈর্য সহকারে বা প্রয়োজন মনে করেই সেটাকে শুনবেন এটা একটা দিক আর দ্বিতীয় আরেকটা দিক হলো অনেক সময় আমাদেরকে খোদ বা কিছুটা দীর্ঘ করতে হয় এরও একটা কারণ হলো যে সাধারণ মানুষকে ধর্মীয় দিক নির্দেশনা বা জীবন ব্যবস্থার দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা তাদেরকে সবসময় পাই না আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতার আলোকে যে আমি খুদ্া থেকে যেটা পেয়েছি আমি কয়েকটা মসজিদে খুদ্া দিই অবশ্য এখন যেটা আমার জুমা নির্দিষ্ট রয়েছে এক এক মসজিদে এক একটা মাসের চারটি খুদ্া প্রথম খুদ্া ওই মসজিদে দ্বিতীয় খুদ্া এই মসজিদে এইভাবে নির্দিষ্ট করা রয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিগণ সেই মসজিদে আসেন এবং মনোযোগ সহকারে খোদবা শুনেন সুযোগ হলে আমি আসবো তারা দীর্ঘ হলেও ইনশাআল্লাহ দাওয়াত থাকলো আপনাদেরকেও দীর্ঘ হলেও তারা কখনো বিরক্ত বোধ আমার কাছে করেননি এর কারণ আমি একটা বুঝতে পেরেছি যে আমার খুদ্বাটা শুরু করি আমি আরবি ভাষায় দিয়ে কোরআন এবং হাদিসের দিয়ে শুরু করি কিন্তু এরপর মানুষ যেন মুসল্লি তারা যেন তাদেরকে কি বলতে চাচ্ছি সেটি যেন বুঝেন এই জন্য আমি বাংলা ভাষায় সেটা ব্যাখ্যা করে থাকি অত্যন্ত চমৎকার বিষয় এখানে এনেছেন আমরা এটা আলোচনা করবো সেটা হলো আরব ছিলেন তিনি খুদ্া দিতেন মসজিদে নবীতে তার শ্রোতারা অধিকাংশই সবাই আরবি ভাষাভাষী ছিলেন সুতরাং এই খুদ্া তিনি অন্য ভাষায় দিয়েছেন কিংবা কিনা বা দেওয়া যেত কিনা এই প্রশ্নকে কোনোদিন তোলে নাই কিন্তু আমরা যেহেতু বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা খুদ্া আরবিতে বুঝি না সেক্ষেত্রে আমরা খুদ্বাটা অন্য ভাষায় দিতে পারি কিনা একটা মৌলিক প্রশ্ন এবং আমি মোহতারাম শাহ অলিল্লা সাহেবকে অনুরোধ করব এই বিষয়ে আমাদের কিছু বলার জন্য না ধন্যবাদ আসলে খুদ্া মানেই হলো অভিভাষণ বক্তব্য যেটা ডক্টর মুস্তে সুন্দর করে বলেছেন তো যাদেরকে আমি অ্যাড্রেস করে বলছি তাদেরকে বুঝতে হবে যেহেতু রব্বুল আলমিন কোরআন নাজিল করতে গিয়ে তিনি সুন্দর করে কোরআন আল কেরিমে বলেছেন যে তিনি যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন বিলিসানে কাউমেহি যে জাতিতে নবী বা রসুলকে আল্লাহ পাঠিয়েছেন ওই জাতির স্বগুত্রীয় ভাষায় নবী বা রসুলকে পাঠিয়েছেন লিউবাইয়ালাহুম যাতে করে কিতাবে যা নাজিল করা হয়েছে তিনি তা তাদের সামনে ব্যাখ্যা করে বলে দিতে পারেন এটা হলো কোরআন আল করিমের বক্তব্য কোরআন আল করিমের রব্বুল আলমিনের এই অর্ডারকে সামনে রেখে রসুল সাল্লাহ আসলামের জীবনকে আমরা সামনে বাস্তবে রসুল যেভাবে খুদ্া দিয়েছেন তার জীবন সাহাবাহিকারাম রাদিয়াল্লাহর জীবনকে সামনে নিয়ে আমরা দুইটা পয়েন্ট বলতে পারি এক নম্বর হলো যে আরবি এই পৃথিবীর একটি মাত্র জীবিত ভাষা অন্য সকল ভাষাই হলো মৃত বিবর্তিত হচ্ছে পরিবর্তন হচ্ছে যে কারণে একশো বছর আগের বাংলা আমরা কেউ বুঝি না পঞ্চাশ ষাট বছর আগের ইংরেজি ইংরেজিও এখন পরিবর্তন হয়ে যাচ্ছে ব্রিটিশ ইংলিশ এক ধরনের আমেরিকান ইংলিশ আরেক ধরনের কিন্তু আরবি চোদ্দ শত বছর আগে যা ছিল তা এখনো আছে তো আরবি আমাদেরকে আরবিটা আমাদেরকে শিখতে হবে এজ এ মুসলিম মুসলমান হিসেবে আরবি ভাষাটা শেখা আমাদের জন্য বাধ্যতামূলক কারণ আরবির সুরাতুল ফাতেহা মুসলমান হতে গেলে অবশ্যই নামাজে সতেরো বার দৈনিক পড়তেই হয় অন্যান্য সুরা পড়তে হয় কোরআনে তেলাওয়াত শিখতে হয় অনেক ধন্যবাদ আমরা এ বিষয়ে আরো আলোচনা করব আমরা সামান্য বিরতিতে যাব সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শির্ক চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা ওমর ইবনু আবি সালামা রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হে বৎস তুমি বিসমিল্লা বলো ডান হাতে খাও এবং নিজের সম্মুখ থেকে খাও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 কারণ যদি ইমাম বা খাতিব তারই দায়িত্বটা পালন না করেন কেয়ামতের দিনে জিজ্ঞাসিত হতে হবে এটা কিন্তু আমানত এটা নাসিহা দিন আর নাসিহা এই দিনের এই নসিহাটাকে কমপ্লিট করতে হবে এই জন্যে তার উপস্থিত মুসল্লি যারা তাদেরকে বুঝিয়ে দিতে হবে এটা হলো দায়িত্ব কিন্তু এখন আজকে আমাদের বাস্তবতায় আমরা দেখতে পাই যে হয়তো খতিব বা ইমাম আরবিতে বলে যাচ্ছে অন্য ভাষায় বলে যাচ্ছে আর কি বলছি তা আমার উপস্থিতিরা বুঝতে পারছেন না এটা কিন্তু আমার দায়িত্বহীনতার বাস্তবতা থেকে যায় আমার উপরে দায়িত্বের চাপ থেকে যায় অন্তত এর থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের প্রত্যেককে যেভাবেই হোক বুঝিয়ে দিতে হবে আর বুঝানোর জন্য অতি সহজ মেথড হলো যে খুদ্বাটা যাদের যারা উপস্থিত তাদের ভাষায় হওয়া এখানে একটা সুন্দর সমন্বয় রয়েছে খুদ্া হলো দুইটি প্রথম খুদ্বাটা সূচনা করা যায় আরবি দিয়ে হামদ এবং সানা দিয়ে তারপর কোরআন এবং সুন্নার আলুকে কারণ খুদ্া হতে হবে আল্লাহ এবং তার রসুল এর নির্দেশিত বক্তব্যের আলোকে নিজের কোনো মন গড়া মত বা অভিমত বলা যাবে না আর একটা সুন্দর সাবজেক্টের ভিত্তিতে হবে রসুল সাল্লাম সাবজেক্ট ভিত্তিক কথা বলতেন যদি রসুল সাল্লাম একটি কথাকে তিনবার বলতেন তিনবার বলতেন তিনবার বলতেন কখন বোঝানোর জন্য আচ্ছা কি এটা বলা যাবে রিপিট করা যাবে রসুল সাল্লাম রিপিট করেছেন কখনো কখনো গুরুত্বপূর্ণ একটি কথাকে তিনবার বলেছেন এটা প্রমাণিত সুতরাং অতি গুরুত্বপূর্ণ বিষয়কে তিনবার বলতে হবে রসুল অনুসরণে আর তাই সমন্বয়টা হলো যে আরবিতে দিয়ে তারপরে বাংলা তারপরে দ্বিতীয় খুদ্বাটা তো দোয়া হামদ এবং সানার পরে এটা আরবিতে হবে তার মানে বিশেষজ্ঞ হিসেবে আপনারা বলতে চাচ্ছেন যে জুমার খুতবা এক পর্যায়ে বাংলায় দিলে শরিয়াতের দিক থেকে কোনো প্রকার সমস্যা নেই শুধু না ডক্টর আবুল কালাম বলতে চাই যে ইসলামী শুধু আল আজহার আজহার জামিয়াতুল আজহার এবং পৃথিবীর প্রায় সকল বড় দিনগণ বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা সব ফকিহ ওলামারা এ ব্যাপারে একমত হয়ে যান চমৎকার সময় তো ভাই বোনারা আমি আরও কয়েকটা প্রশ্ন এখানে আলোচনা করতে চাই বা সমস্যার কথাই বলি যেমন জুম্মার খুতবার সময় আমরা দেখি অনেকেই দেরি করে আসেন আবার অনেকে এসে মাসাল্লাহ ঘুমিয়ে পড়েন আবার কাউকে মাঝে মাঝে দেখা যায় পিছনে বসে বা কোনায় বসে তারা খুদবার সময় কথাবার্তা বলেন তো এই ব্যাপারে আমি ডক্টর মুসল্লির কাছে জানতে চাইবো যে এগুলোর ব্যাপারে আসলে আমাদের কি করা দরকার মুসাল্লি হিসেবে বা মসজিদ কর্তৃপক্ষ হিসেবে তারা যদি খোতবা থেকে কোনো উপকার পেতেন আমাদের প্রচলিত খোদবাদ আর সমাজকে যদি আমাদের ইমাম সাহেব এবং মোতাল্লি সাহেবরা যদি সচেতন করতেন তাহলে অবশ্যই তারা আগের থেকেই সতর্ক হয়ে থাকতেন এবং বাড়ির যারা গার্জেন আছেন তারা যদি সন্তানদেরকে বলতেন মুসল্লিদের পক্ষে বলছেন তবে একটা কথা আছে কিন্তু কথাটা আমি বলি সেটা হলো যে শরিয়াতে বলা হয়েছে আমি খুদ বুঝি বা না বুঝি আমাকে টাইমলি যেতে হবে আচ্ছা। আর যদি ওই ফজিলতটা তারা জানতেন যে প্রথম যে উপস্থিত হবে সে একটা উট কোরবানির সোয়াব পাবে তারপরে গরু তারপরে ছাগল তারপরে ডিম কোরবানি পর্যন্ত সোয়াব তারা পাবে এই বিষয়ে যদি তারা জানতেন আর পারিবারিক পারিবারিক দিক থেকে সতর্ক করা হতো আমি যুক্ত করি ফজিলত শুধু নয় তো বরং সূরাতুল রব্বুল আলামিন বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল আচ্ছা তাহলে তাহলে আমরা একটা বিষয় এখানে পরিষ্কার করে বলি সেটা হলো যে আমরা বুঝি বা না বুঝি আজান হওয়ার হ্যাঁ, সাথে সাথেই মসজিদে যেতে হবে এটা হলো আদেশ এটাই এখন যেটা আমি বলছিলাম যে কথা বলে দুইটা সব কথা বলে মসজিদে যখন হাসা ফাকাদ লাগা কথা তো বলো দূরস্থান কেউ যদি একটু স্পর্শ করে কথাও সে অতিরিক্ত কাজ করে সে গুণাগার হয়ে গেল আর কেউ যদি কাতার ভেঙে সামনে যায় আল্লাহ যে যেখানে আছো সেখানে বসে পারো এবার ওভাবে যায় না হাতিব খোতবা দিচ্ছে আর মানুষ কথা বলবে এটা সম্পূর্ণ টোটালি নিষিদ্ধ কেন তিনি ইমাম সমাজের নেতা ইমাম মানে তো নেতা কিছু কিছু লোক যে খুদবার সময় ঘুমান এ ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কোনো কিছু কথা আছে কিনা যে ঘুমানো যাবে না বা আপনি কি বলবেন এ ব্যাপারে ঘুমটা হল তো মানুষের তবিয়তের জিনিস কিন্তু দেখা যাচ্ছে উনি বাইরে খুব সচল যখনই মসজিদে আসেন খুদবার সময় তিনি ঘুমিয়ে পড়েন মানসিক ভাবে প্রস্তুত হয়ে আসেন না এই তো একদিক থেকে যে খোদবাটা শোনা আমার জন্য জরুরি আর খাতিব যা বলেন তা তার তিনি কিছু বুঝতে পারেন না তখন তিনি ঘুমটাকেই বেছে নেন আপনি যে বলছিলেন যে এই যে খুতবা তাদেরকে শুনতে হবে না বুঝলেও এ ব্যাপারে আপনি একটু বলেন আসলে এই বিষয়ে যদি আমরা হাদিসগুলি লক্ষ্য করি তাহলে কয়েকটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় প্রথম হলো যেটি সুরাজুমার আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন ফাসাউ ইলা জিক্রিল্লাহ ওয়াদারুল বাইর আজান হওয়ার সাথে সাথে মসজিদে ছুটে আসতে হবে এর অর্থ এই নয় আবার যে খুদবার আজানের জন্য অপেক্ষা করব। আজান শুনলে তারপর আমি বাড়ি থেকে মসজিদে দৌড়াবো এটা আবার অর্থ নয় বরং হাদিসে আমাদেরকে যেগুলো উৎসাহ দেওয়া হচ্ছে তা হলো এই আজানের পূর্বেই আমাদেরকে মসজিদে আসতে হবে আসে কমপক্ষে দুই রাকাত দখুলের মসজিদ পরে আমাদেরকে মসজিদে বসবো এবং অপেক্ষা করব ইমাম কখন বের হয়ে আসছেন মেম্বারে দাঁড়াচ্ছেন তাহলে বরং এই হাদিসগুলি প্রমাণ করে দিচ্ছে যে এই ইমাম মেম্বারে দাঁড়ানোর পূর্বে যদি কেউ মসজিদে আসতে পারে উপস্থিত হয় এবং শুধু উপস্থিত হলেই চলবে না উপস্থিত হবে এবং ইমামের খোদবাটা খুব মনোযোগ সহকারে শুনবে জি সেই সময় যদি সে দোয়া দরুদেও ব্যস্ত থাকে তবু সব পাবে না ঘুমানোর তো প্রশ্নই আসে না তাহলে যে ঘুমাবে সে তার ওয়াজিব যে একটা ছিল এই ওয়াজিব পালনের ত্রুটি করেছে এক দ্বিতীয় হলে সে জুমার খুদ্বার যে বিশেষ ফজিলত রয়েছে সে ফজিলত থেকে সে বঞ্চিত হবে একাধিক বিষয় রয়েছে তাই বরং হাদিসে কিভাবে আল্লাহ রসুলাম নিষেধ করেছেন ডক্টর মসলি সাহেব যেগুলি বলছিলেন বরং আল্লাহ রসুলাম বলছেন যে কেউ কোনো খুদ্া চলাকালীন যদি কথাবার্তা বলে আরেকজন যদি তাকে বলে যে উস্কুত তুমি চুপ হও তাহলেও এই ব্যক্তি যে চুপ হতে বলেছে শুধু এর জুমার ফজিলত বাতিল হয়ে যাবে তাহলে যে করতেছে তার অপরাধটা কত বড় হতে পারে সুতরাং জুমার খুদ্া ঘুমার কোনো সুযোগ নেই এখানে তাকে আগে থেকে সেই রকম মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হবে যেন আমি সেই খুদ্া মনোযোগ সহকারে শুনতে পারি এই ক্ষেত্রে ইমাম বা খতিব যারা থাকবেন তাদেরকেও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমার খুদ্বাটা যেন তাদের কাছে মানে শোনার মতো উপযুক্ত হয় তারা যেন মনোযোগ ঠিক থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে জি জি জি জি এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং শ্রোতাদেরকে বা মুসল্লিদেরকে আগে প্রস্তুতি নিয়ে এসে মনোযোগ সহকারে আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো আপনার মসজিদের মাসে একদিন প্রশ্নোত্তরের জবাব দিয়ে থাকেন এখানে আমার দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে এটা কি সম্ভব যে ইমামরা বা খতিবরা ওই দিনে অথবা কোনো এক সময় শ্রোতাদের কাছ থেকে মুসলিদের কাছ থেকে প্রশ্ন জড়ো করবেন এবং খুদবাতে তার উত্তর দেবেন হলো একটা এটা সম্ভব কিনা আর দ্বিতীয় বিষয়টা হলো যে আপনি যেটা করেন প্রশ্নোত্তর দেন শুক্রবার এটা কিভাবে দেন এই দুটো বিষয় আপনি একটু আমি মনে করি অনেক সময় যে প্রশ্নের আলোকে কারো প্রশ্নের আলোকে যদি আমি খুদবার মধ্যে আলোচনা রাখি হতে পারে যিনি প্রশ্ন করেছেন ওনার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর যিনি এই প্রশ্ন করেননি ওনার কাছে এটা গুরুত্বপূর্ণ নয় তো যার কারণে আমি আমার নিয়ম অনুযায়ী অবস্থা প্রেক্ষাপট অনুযায়ী আমার জমার খুদ্া ঠিক চলতে থাকে চারটি খুদ্া সেভাবে চলতে থাকে আর খুদ্া শেষ হয়ে খুদ্বার পরে সুন্নাত শেষ হয়ে আমার এটা ঘোষণা দেওয়া থাকে এবং সকল মুসল্লিরা জানেন যে খুদ্া শেষ হওয়ার পরে নামাজের পরে সুন্নাতের পরে আমার প্রশ্ন উত্তর পর্ব শুরু হয় আচ্ছা এভাবে আমার আচ্ছা, খুব সুন্দর সুন্দর বিষয় আসছে এখানে এবং আমরা জানতে পারলাম যে খুদ্া থেকে আসলে আমরা কিভাবে শিখতে পারি আমাদের শ্রোতা ভাইদের ভিতরে যদি কেউ খতিব থাকেন আশা করি আপনি এখান থেকে কিছু জানতে পেরেছেন এবং আপনি মসজিদ এগুলো বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ মসজিদ কমিটির সদস্য যদি কেউ থাকেন আপনারা চেষ্টা করবেন এগুলো একটু প্রয়োগ করার তবে আমাদের আজকের এই আলোচনার শেষ পর্বে আমি ডক্টর মুসলের কাছে জানতে চাইব যে জুম্মার যে দুইটা খুতবা আছে এর ভিতরে শিক্ষার কি আছে আসলে একটু যদি আপনি বলতেন আল্লাহ নবী জুমার দুটো খুতবা দিতেন মাঝখানে বসতেন জুমার খোতবায় এটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবী খোতবা শুরু করতেন হামদা মোসানাদে আলহামদুলিল্লাহ আহমদ হামদা শুরু করতেন কোরআনের একটা জিনিস মনে রাখতে হবে বাংলা নিজের ভাষায় খোদবা দেওয়া মানে আরবি অ্যাভয়েড করে নয় হামদ সানা আল্লাহর প্রশংসা নবীর উপর দরুদ কোরআনের আয়াত ইত্যাদি থাকার পরে তারপরে যে ভাষায় আপনি খোদমা দেন কোনো সমস্যা নেই আল্লাহ নবী যুগ উপযোগী খোদমা দিতেন প্রথম অধ্যায়ে তিনি সবসময় তাকুয়ার কথা সবসময় বলতেন তাকুয়া আল্লাহকে তোমরা ভয় করো আমি আমার নিজেকে ওসিয়ত করছি এটা ছিল প্রথম খুতবায় জি আচ্ছা দ্বিতীয় খুতবায় নবী সাল্লাহ আলাইসাল্লাম সম্প্রক কিছু বলতেন যদি আগের খুব কিছু বাকি থেকে যেত গুরুত্বপূর্ণ তারপরে তিনি দোয়া করতেন উম্মতের জন্য কেউ যে যুদ্ধে যেয়ে থাকে তার বিজয়ের জন্য সব বিভিন্ন বালা মুসিবত দূরের জন্য সম্মানিত আলোচক বৃন্দ আপনাদেরকে অনেক ধন্যবাদ এই যে জুমার খুদ্া এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং এটাকে আরো শিক্ষার কাজে কিভাবে ব্যবহার করতে পারি আপনারা চমৎকার চমৎকার আইডিয়া দিয়েছেন কথা বলেছেন এবং এটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি তাহলে আমাদের মসজিদগুলো বিশেষ করে জুম্মার বা আসলেই খুব ইফেক্টিভ এবং ফলবান হবে আমি আগে যেটা বলেছিলাম যারা খতিব আছেন যারা মসজিদের সাথে জড়িত আছেন দয়া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 দশটায় আপ পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়